বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পিস টিভি বাংলার ধারাবাহিক প্রোগ্রাম কিতাব উত্তাউহিদ এর নিয়মিত দর্শে তাওহিদ মানুষের জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে তাওহিদ মানুষকে নিয়ে যায় জান্নাতে আর এ তাওহিদের অভাবেই তাওহিদ না থাকার কারণেই মানুষের জন্য স্থান নির্ধারিত হয়ে যায় জাহান্নাম আমরা আজকের এ দর্শে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করব লেখক রাহমাহুল্লাহ আঠাশতম অধ্যায় তিনি বেঁধেছেন বাবু মা যা আ ফিটাতাইয়ুরি এ অধ্যায়টি হল কুলক্ষণ বিভিন্ন বিষয়ে অশুভ ও কুলক্ষণ মনে করা আমরা আমাদের চলার পথে সামান্য কিছু দেখলেই বা কিছু শুনলে আমরা মনে করে থাকি যে আজকে আমার জীবনটা বা আমার দিনটি হয়তো বোধে বেকার হয়ে যাবে আমার যাত্রা আজকে মনে হয় শুভ হবে না ঠিক তেমনইভাবে কোনো কোনো দিন বা সময় বা মাস সেগুলিকে আমি চিন্তা করি বা চিহ্নিত করি যে এই দিনে এই এই সমস্ত কাজ করা যায় না বা এই মাসে এই কাজ করা যায় না এ ধরনের আমাদের যে চিন্তা চেতনাগুলি রয়েছে বা করলে সেগুলি শুভ হয় না সফল হয় না সার্থক হয় না এ সমস্ত চিন্তাগুলি আসলে সম্পূর্ণ ইসলাম পরিপন্থী তাওহিদ বিরোধী এবং এগুলি এক প্রকার শেরকি চিন্তা চেতনা অতএব আসুন প্রিয় বন্ধুরা আমরা এই বিষয়টিকে একটু পরিষ্কারভাবে আলোচনা করে দেখি যেন আমরা এ তাওহিদ পরিপন্থী কর্মকাণ্ড থেকে নিজেরা বাঁচতে পারি সমাজকে আমরা বাঁচার পথে আহ্বান জানাতে পারি সে লক্ষ্যেই আমরা আজকের দর্শ একটু মনোযোগ সহকারে শুনবো তাতাইয়ুর এ শব্দটি হলো আরবি শব্দ তার পরিভাষায় বাংলায় আমরা বলতে পারি মানুষ কোনো কিছু দর্শনে বা দেখার মাধ্যমে বা কোনো কিছু শোনার মাধ্যমে বা কোনো নির্দিষ্ট বিষয়ের আলোকে ও সময়ের আলোকে নিজের জন্য অশোভনীয় বা কুলক্ষণ অনিষ্ঠ অকল্যাণ যে মনে করে থাকে যে আকিদা পোষণ করে থাকে ধারণা নিয়ে থাকে এটাকে বলা হয় তাতায়ু যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের সমাজেও বহুল প্রচলন রয়েছে কেউ যদি কোনো যাত্রা শুরু করে সামনে যদি একটা খারাপ দুর্ঘটনা দেখে মনে করে যে আজকে আমার যাত্রা অশুভ হবে আমার যাত্রা আজকে শুভ হবে না বলে যাত্রা ত্যাগ করা অথবা যাত্রার সময় যদি একটা খারাপ মানুষকে দেখে বা খারাপ দৃশ্য দেখে মনে করে যে আজকে আমার ভাগ্যে খারাপ রয়েছে এই মনে করে সে যাত্রা বা কর্ম বন্ধ করে ফেলে এ ধরনের আমাদের সমাজে বহু রকমের এ কুসংস্কার বা সেরকি চিন্তা চেতনা রয়েছে যেগুলি সম্পূর্ণ সেরকি বিষয় কারণ এই সমস্ত চিন্তাগুলির মাঝে যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো আমি মনে করি তাহলে এই কাজগুলি আমার জীবনে অকল্যাণ নিয়ে আসবে অর্থাৎ এই যে বিষয়গুলিকে আমি অশুভনীয় বা অশুভ ও অকল্যাণ অনিষ্টর বিষয় মনে করছি আমার একটা আকিদা বিশ্বাস এগুলির সাথে যে এগুলি আমার জীবনে অকল্যাণ নিয়ে আসে মূলত আসলে এই মানুষের জীবনে কোনো কখনো এগুলি অকল্যাণ নিয়ে আসে না এবং কল্যাণও নিয়ে আসে না অকল্যাণ ও কল্যাণ সব আসে আল্লাহ সুহানাহ তাল্লার পক্ষ থেকে প্রিয় বন্ধুরা আসুন এ বিষয়টিকে আমরা একটু আলোচনা করে দেখি লেখক রাহেমাহুল্লাহ শুরুতেই তিনি কোরআনুল করিমের দুটি আয়াত নিয়ে এসেছেন এরপর তিনি অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন প্রথমে যেটি আয়াত নিয়ে এসেছেন সেটি হলো সুরা আরাফের একশত একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন মুসা আলহি সালাতাম এবং তার অনুসারীদের একটি অবস্থানকে তুলে ধরেছেন এই আয়াতে আল্লাহ বলছেন ফাইদা আজ আহমুল হাসানাত কালু লানা হাদিহি ওয়াইং টুসিব হুম আল্লাহ রাবুল আলমিন বলছেন যদি মুসা আলাহিসাল্লাম কোনো বিষয়ে সফলতা অর্জন করতেন তখন তারা দাবি করত যে আসলে এই সফলতায় আমাদেরও ভূমিকা রয়েছে আমাদেরও এখানে অংশ রয়েছে আমাদেরও অবদান রয়েছে ওয়াইং টুসিব হুম আতুন আর যদি তাদের কোনো বিষয়ে সফলতা না আসত তখন তারা বলতো ইয়ারু বি মুসা ওমা মাহু এই অকল্যাণটা এসেছে অশুভ পরিণতি আমাদের হয়েছে শুধু মুসা এবং তার যারা একনিষ্ঠ ব্যক্তি আছে তাদের জন্য শুধু আমাদের এই অকল্যাণ এসেছে আল্লাহ রাবুল আলমিন বলে দিচ্ছেন যে না মুসাও অকল্যাণের মালিক না আর তোমরাও কল্যাণের মালিক না আলা ইন্নামা তাদের জীবনে যত অকল্যাণ রয়েছে সব তো আল্লাহর পক্ষ থেকেই সাপ্লাই হয় আল্লাহ সুবাহ ব্যতীত কল্যাণ অকল্যাণের মালিক আর কেউ নয় কল্যাণ যেমনই ভাবে সব আল্লাহর পক্ষ থেকে আসে গুলিও ঠিক আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে হয় পরীক্ষা করার জন্য অথবা শাস্তি দেওয়ার জন্য সেগুলিও আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকেই আসে ওয়ালা কিন্না আলামুন কিন্তু তাদের অধিকাংশই এ বিষয়ে তারা অজ্ঞ জানে না যার কারণে তারা মনে করে যাকে দোষারোপ করতে চায় তার সাথে সব অকল্যাণ বিষয়গুলিকে সম্পৃক্ত করে দেয় যে তোমার কারণে এইসব হলো আর যেগুলি কল্যাণ সেগুলি মনে করতে চায় যেগুলি আমার কারণেই হলো অনুরূপভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরেক জায়গায় তুলে ধরেছেন সেটি হলো সুরা ইয়াসিনের ১৯ নম্বর আয়াতে লেখক রাহেমহল্লা সেই আয়াতটি উনি এসেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যাদেরকে সেখানে দিনের দাওয়াতের কাজের জন্য প্রেরণ করলেন তাদেরকে লক্ষ্য করে তারা সেই কাউমের সেই জাতির মানুষেরা বলছে কালু তুম মা আকুম তারা বলছে আসলেই এই পরাজয়ের সব যত কিছু বিষয় রয়েছে এগুলি আপনারাই নিয়ে এসেছেন যত ব্যর্থতার বিষয় রয়েছে এগুলি সব আপনাদের জন্যই এভাবে তাদেরকে তাদের বিরোধী কাউম তারা তিরস্কার করত প্রিয় বন্ধুরা আসলেই এ মানুষের জীবনে অশোভনীয় পরিণতি বা অশুভ পরিণতি ও অকল্যাণ অনিষ্ঠ যেটা কুলক্ষণ যেটা খারাপ বিষয় যেটা এগুলি কোনো আল্লাহ সুবাহনতালা ছাড়া কোনো মখলুক বা কোনো ব্যক্তির পক্ষ থেকে এগুলি কখনো আসে না এগুলির মালিক সব আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি ভাবে কল্যাণের মালিক ভাবে মানুষকে অকল্যাণও তিনি দিয়ে থাকেন যেটি হয় পরীক্ষা করার জন্য হতে পারে অথবা শাস্তি দেওয়ার জন্য হতে পারে অতএব কোনো দর্শন বা কোনো অবস্থান বা কোনো কিছুর মাধ্যমে কখনো মানুষের জীবনে অকল্যাণ কখনো আসে না অশুভ পরিণতি কখনো ঘটে না সেগুলি সব কিছু ঘটে একমাত্র আল্লাহ সুবাহানহ তালার পক্ষ থেকে প্রিয় বৃন্দ এ অধ্যায়ে আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে সেগুলির মাধ্যমে আমরা বিষয়টি আশা করি সুন্দরভাবে উপলব্ধি করতে পারব এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসব আমাদের এই মূল্যবান আলোচনায় আশা করি সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আল্লাহ অসন্তুষ্ট পাপকে পাপ বলে মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এ ব্যাপারে চিন্তিত থাকতে হবে মন পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই এটা ইমানই করতে শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহানবুল আলমিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুর রাজাক বিন ইউসুফ কাসিম বিন আব্বাস মুজফার বিন মহসিন আকরমুজামান বিন আব্দুল সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায় গুণা করার পর গুণা করতে থাকা ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে করা অর্থ ফিরে আসা আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে তখনই তার পাশে তুমি নেকি করে নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Dialogue.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 আক্রান্ত হই তাহলে আমি মনে করি বা আমরা মনে করি যে আমার পাশে কেউ উঠা বসা করলে এই রোগটা সেই ব্যক্তিরও হয়ে যাবে যে রোগ ছোঁয়াছি আমরা অনেক সময় বলি যেমন চুলকানি হলো ছোঁয়াচে রোগ বসন্ত হলো ছোঁয়াচে রোগ চিকন পক্স যেগুলি হয় সেগুলি হলো ছোঁয়াচে রোগ কলেরা ছোঁয়াচে রোগ ইত্যাদি অনেক আমাদের এগুলি বিশ্বাস যে রোগ ছোঁয়াচে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাম বলছেন লা আদোয়া ইসলামে ছোঁয়াচে বলতে কিছুই নেই আমরা যাব এটার ব্যাখ্যায় আমরা আসব অন্যভাবে বলছেন ওয়ালা চেয়ারাতা ইসলামে কুলক্ষণ চিন্তা করা অশোভনীয় চিন্তা করা যে এটার কারণে আমার অশোভনীয় পরিণতি ঘটলো বা ঘটতে পারে বা ঘটবে এ ধরনের চিন্তাগুলি ইসলামে বৈধ নয় ঠিক নয় ওলা হাম্মাতা হাম্মা বলা হয় যেটা আমরা মনে করি হাম্মা বলা হয় পেঁচা পেঁচা পাখি যেটা আছে হতুম পেঁচা আমাদের একটা বিশ্বাস রয়েছে যে কোনো বাড়িতে গিয়ে যদি হতুম পেঁচা ডাক দেয় রাত্রিতে আসে তাহলে এই বাড়িতে কিছু না কিছু বিপদ ঘটবে এখানে দুই ধরনের বিশ্বাস করা হয় এক বিশ্বাস করা হয় কেউ মনে করি যে কোনো বাড়িতে কোনো মানুষ মারা গেলে সেই মানুষ সেই রুহটা এই ভেসার আকৃতি ধারণ করে আসে সেই বাড়িতে চিল্লাচিল্লি করে ডাকাডাকি করে এটা আকিদা বিশ্বাস রয়েছে আবার কারো বিশ্বাস রয়েছে যে না এটা নয় তবে কোনো বাড়িতে যদি এই ধরনের পেঁচা আসে সেখানে ডাকাডাকি করে হয়তো এই বাড়ির কেউ মারা যাবে অথবা এই বাড়ির কোনো দুঃসংবাদ বড় ধরনের একটা আছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ওয়ালা হাম তা না এই পেশাকে কেন্দ্র করে হতুম পেশাকে কেন্দ্র করে এই ধরনের আকিদা বিশ্বাস কোনো মুসলমানের হতে পারে না ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না ওয়ালা সফরা ওয়ালা সফরা এর তিনটি অর্থ হতে পারে প্রথম অর্থ হতে পারে সফর মানে সফর মাস আরবি হিজরি বর্ষের যে বারোটি মাস তার মধ্যে একটি মাস হলো প্রথম মাস হলো মুহারম দ্বিতীয় মাস হলো সফর মাস তো জাহিলি যুগের মানুষেরা মনে করত যে সফর মাসে বিয়ে শাদি করা বা এই ধরনের ভালো কাজ করা ঠিক নয় করলে সেটা জীবনে শান্তি আসে না তাই এ এক অর্থ হতে পারে আল্লাহ রহুসালাম সেটা না করলেন বলছেন না এটার কোনো প্রভাব নেই অথবা সফর বলা হয় এক প্রকার পেটের রোগ যে এক প্রকার পেটের রোগ মানুষ মনে করে থাকে যে এই রোগটা ছোঁয়াচে মানে একজনকে কোনো পরিবারের দেখা দিলে সেই পরিবারের সব এ রোগে আক্রান্ত হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়ালা সফরা না এই আকিদা পোষণ চলবে না প্রিয় বন্ধুরা এটি হলো সহি বুখারির এ পর্যন্ত হাদিস এবং মুসলিমেরও সহি মুসলিমের বর্ণনায় আরেকটু দুটি অংশ বেশি রয়েছে সেটি হলো ওয়ালা নাওয়া ওয়ালা নাওয়া দ্বারা উদ্দেশ্য হলো সেই তারকা যারাজিকে কেন্দ্র করে মানুষের বৃষ্টি বর্ষণ বা যেটা আগে আমরা আলোচনা করেছি যে তারকার প্রভাবে বা তারকার মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন রকমের বিপর্যয় ঘটে থাকে এই আকিদা বিশ্বাস পোষণ করা আল্লাহ রসুলাম বলছেন যে না এই আকিদা বিশ্বাসও সঠিক নয় বাতিল আকিদা বিশ্বাস ওয়ালা গাউলা ওয়ালা গাউল দ্বারা উদ্দেশ্য হলো ভয়ভীতি সেই ভয়ভীতি আমরা বলতে পারি আমরা অনেক সময় কোনো এলাকায় গেলে নতুন এলাকায় গেলে হঠাৎ করে একটু দিশাহারা হয়ে যাই যেটাকে আমরা বলি যে ভোলা ধরা জানি না এক এক সময় এক এক এলাকায় এক একভাবে এটা আমরা ব্যাখ্যা করতে পারি হয়তো অর্থাৎ কোনো এলাকায় গেলে নতুন এলাকায় গেলে সেখানে দিক ঠিক করতে পারছি না কোন দিক পশ্চিম কোন দিক পূর্ব যেন একটা কেমন বেতাল অবস্থায় পড়ে গেছি এই যে একটা ভাব যে এলাকায় এই ভাবটা গিয়ে সৃষ্টি হয় তখন আমরা একটা আতঙ্ক বোধ করি যে আমার মনে হয় তাহলে এই এলাকায় আমার জন্য একটা বিপদ সংকেত এই ধরনের আমরা একটা ভাব বা আকিতা পোষণ করে থাকি আল্লাহ রসুলাম এটা দিয়ে বোঝাচ্ছেন যে না এই ধরনের কোনো এলাকায় কোনো দিকে গিয়ে এরকমের চিন্তা বা কিতাব বিশ্বাস পোষণ করা এটা কখনো বৈধ নয় প্রিয় বন্ধুরা এ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম ছয়টি বিষয়ে আলোচনা করলেন প্রথম হলো রোগ ছোঁয়াচে নয় দ্বিতীয় হলো অশুভ বা অকল্যাণ ও কুলক্ষণ ইত্যাদি বিশ্বাস করা শরীয়তসম্মত নয় তৃতীয় হলো হাম্মা বা পেঁচা সেই হুতুম পেঁচা দিয়ে যে সমস্ত কু ধারণা রাখা হয় অশোভনীয় চিন্তা চেতনা করা হয় সেগুলি ঠিক নয় চতুর্থ হলো সফর সফর মাস বা পেটের রোগ সেটা ছোঁয়াচে বা ইত্যাদি মনে করা হয় সেটাও ঠিক নয় এবং তারকাকে কেন্দ্র করে যে সমস্ত তারকারাজিদের প্রভাবের মাধ্যমে এই সমস্ত পৃথিবীতে বিপর্যয় ঘটে থাকে এটাও ঠিক নয় আর ষষ্ঠ হলো যে সমস্ত বিভিন্ন রকমের এলাকা বা বিভিন্ন দিকে একটা ভোলা ধরলে যে মনে করা হয় আশঙ্কা বোধ করা হয় অশুভ পরিণতির সেটাও ঠিক নয় প্রথম বিষয়টি আমরা আসিলা আদুয়া ইসলাম বলছে যে রোগ কখনো ছোঁয়াচে হতে পারে না ছোঁয়াচে এই বিষয়টা ইসলাম স্বীকার করে না এই হাদিস এখানে এভাবে এসেছে আবার আরেকটা হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন সেটাও সহি বুখারিতে এসেছে তিনি বলেন যে ফেররা মিনাল ফেরার ফেরারাকা মিনাল আসাদ মাজজুম বলা হয় কুষ্ঠরোগী যে ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত তাকে বলা হয় মাজজুম ফেররা মিনাল মজুম ফেরারাকা মিনাল আসাদ তুমি বাঘ থেকে যেমন ভয়ে পালাও বাঘ থেকে যেমন দূরে থাকতে চাও কুষ্ঠরোগী থেকে তুমি এভাবে দূরে থাকো তার সংস্পর্শে যেও না এটা হাদিসে বলা হচ্ছে এটাও বুখারির হাদিস আবার ওই হাদিসে যেখানে বলা হলো যে কি আমরা পড়লাম যে লা আদুয়া কোনো ছোঁয়াচে বলতে ইসলামে কোনো রোগ ছোঁয়াচে নেই সেটাও হাদিস এখন দুই হাদিসের সমাধান কি একাদিসে আল্লাহ রাসুসাল্লাম বলছেন যে কুষ্ঠ রোগী থেকে তুমি দূরে সরে থাকো যেমন এইভাবে বাঘ থেকে তুমি দূরে সরে থাকো বাঘ সিংহ থেকে যেমন দূরে সরে থাকো কুষ্ঠ রোগী থেকে এরকম দূরে সরে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কুষ্ঠ রোগী থেকে দূরে সরে থাকা মানেই হলো তার কাছে গেলে হয়তো আমি রোগে আক্রান্ত হবো এই জন্যই দূরে সরে থাকতে বলেছেন আবার ওই হাদিসে বলা হচ্ছে যে না ইসলামে কোনো ছোঁয়াচি নেই এটা কিন্তু একটা আকিদার প্রশ্ন এসে যায় যার জন্য আমরা আকিদা এ তাও হেদ আকিদা বিষয়ে এগুলি আলোচনা করছি তো দুই হাদিসের সমাধান হলে এই যে আসলে রোগ কোনোদিন ছোঁয়াচে হয় না এটাই হলো বাস্তব এটাই হলো সত্য রোগ কখনো ছোঁয়াচে নয় এটা আমরা প্রমাণ করব কোরআন হাদিসের আলোকে এবং প্রমাণ করব বাস্তব অবস্থার আলো প্রথমে আমরা বলবো কোরআন হাদিসের আলোকে লক্ষ্য করি রোগ ছোঁয়াচে নয় কারণ রোগ ছোঁয়াচে যখন আমরা মনে করব এর অর্থ এই দাঁড়ায় যে যেই রোগটা আমার ভিতরে রয়েছে এই রোগটা আরেকজনকে আক্রমণ করার মতো ক্ষমতা রাখে তাহলে এই কথাটা যেন বোঝাচ্ছে যে আল্লাহ সুবাহ আলা কাউকে রুগী করে দেন এটা নয় রোগটা নিজেই কি করে একজন গায়ে থেকে আরেকজন গায়ে রোগটাই দৌড়ায় মানে রোগটার ক্ষমতা রয়েছে একজন আরেকজনকে আক্রমণ করা আক্রান্ত করা মূলত এটি কখনো আমাদের আকিদা বিশ্বাস নয় আমাদের আকিদা বিশ্বাস আমরা সাধারণভাবে মনে করি যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যাকে অসুস্থ করবেন সেই অসুস্থ হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন যাকে সুস্থ করবেন সেই সুস্থ হয় এটাই বিশ্বাস করি যদি এটাই বিশ্বাস হয়ে থাকে আমাদের যে আল্লাহ যাকে অসুস্থ করবেন সেই অসুস্থ হবে আর আল্লাহ যাকে সুস্থ করবেন সেই সুস্থ হবে তাহলে আবার রোগ অটোমেটিকভাবে একজন আরেকজনকে আক্রমণ করবে এটা রোগের ক্ষমতা কই থেকে আসলো অতএব রোগ কখনো ছোঁয়াচে নয় যদি রোগকে ছোঁয়াচে বলি আমরা তাহলে এটা থেকে প্রমাণ হবে যে রোগ তার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে একজন থেকে আরেকজনকে স্থানান্তরিত হওয়া এক বডি থেকে আরেক বডিতে একজন থেকে আরেকজনকে গিয়ে আক্রমণ করার মতো রোগটার একটা নিজস্ব ক্ষমতা বা শক্তি রয়েছে আসলে রোগের কোনো ক্ষমতা বা শক্তি কিছুই নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন যাকে রোগ দেন সেই রোগী হন তাহলে ওই হাদিসের অর্থ কি যেখানে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তুমি কুষ্ঠরোগী থেকে দূরে সরে থাকো যেমন বাঘ থেকে দূরে সরে থাকো জবাব মানুষ আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে রোগ আসলে মানুষ রোগী হয় কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন এর কতগুলি মাধ্যম দিয়েছেন কতগুলি উপসর্গ দিয়েছেন বা কতগুলি কারণ দিয়েছেন এই কারণ যদি তার মাঝে পাওয়া যায় তখন আল্লাহ রাবুল আলমিন তাকে কি করেন রোগ দেন আবার সেই কারণ পাওয়া গেলেই যে রোগ হয় তাও নয় কোনো কারণ ছাড়াও আল্লাহ রবুল্লা আলমিন রোগ দিতে পারেন তো সেই কারণগুলির মধ্যে একটা কারণ হলো সঙ্গে সংস্পর্শে থাকলে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে রুগী করতে পারেন বা রুগী হয়ে যেতে পারে রোগীর সংস্পর্শে থাকলে আল্লাহ রাবুল আলমিন তাকেও রোগ দিতে পারেন এটা একটা কারণ যেমন আমরা মনে করি যে বিভিন্ন নোংরা টোংরা ইত্যাদি খাওয়া খাদ্য খেলে অসুস্থ হয়ে যাবে আসলে অসুস্থ খাওয়া খাদ্য খেলেই যে হয়ে যাবে তা নয় কারণ আমরা শহরে যারা থাকি বহু রকমের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি কিন্তু গ্রামগঞ্জের মানুষ লক্ষ্য করুন আল্লাহ আকবার তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দূরের কথা এক মুঠো খাওয়াই পাচ্ছে না কোথায় পেলে কোন নোংরার মধ্যে পড়ে আছে সেগুলি তারা খাচ্ছে যেগুলি আমরা মনে করি যে একটু খাইলেই যেন আমরা শেষ হয়ে যাব। অথচ এগুলি খেয়ে রাত দিন চব্বিশ ঘন্টা মাসের ৩০ দিন বছরের বারো মাস তারা এভাবে জীবনযাপন করতেছে এরপরও আলহামদুলিল্লাহ সে আমার চেয়ে অনেক সুস্থ আছে অনেক তার স্বাস্থ্য ভালো তাহলে কি প্রমাণ করে এগুলি রোগ করে দিতে পারে মানুষকে না কখনো না রোগ দেওয়ার মালিক হলেন আল্লাহ সুবাহ তিনি যাকে দিবেন সে যতই সুস্থ যতই পরিষ্কার পরিচ্ছন্ন যতই বেছে কুচে চলুক না কেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে রোগ দিলে ঠেকানোর কোনো সুযোগ নেই আর আল্লাহ রাবুল্লাহ আলমিন যাকে রোগ থেকে মুক্ত রাখতে চান সে যতই দুর্গন্ধ পচা আবর্জনার মধ্যে পড়ে থাকলেও আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে রোগ থেকে মুক্ত রাখবে অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে যে রোগের প্রকৃত মালিক হলেন আল্লাহ সুবাহন তালা রোগ যাকে দিতে চান সেই রুগী হয় যাকে দেন না সে কখনো রুগী হন তবে কতগুলি প্রতিটি বিষয়ের আল্লাহ রাবুল্লা আলমীর কতগুলি মাধ্যম রেখেছেন সেই মাধ্যমগুলির মধ্যে একটা মাধ্যম কতক কতক জায়গায় গেলে রোগ হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ রাবুল্লা আলমিন রোগ দিয়ে থাকেন সেগুলির মধ্যে একটা হলো যে অসুস্থ বা এই ধরনের ব্যক্তির কাছে গেলে যে কুষ্ঠরোগী সেই কাছে গেলে আল্লাহ রাবুল্লা আলমী সে রোগ হয়তো দিতে পারেন এই দৃষ্টিকোণ থেকে সেখানে ই করা হয়েছে এক দ্বিতীয় হলো মানুষের সেখানে গেলে তার বিশ্বাস এমনি দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাম কি করেছেন সেগুলি থেকে যেন তার বিশ্বাস দুর্বল হওয়ার পরিবেশেও যেন সে না যায় সেই হিসেবে দূরে রাখতে বলি তৃতীয় আমরা আরো একটা হাদিসের আলোকে জবাব দিব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন সাহাবিদেরকে বললেন যে রোগ কখনো ছোঁয়াচে হয় না সাহাবিরা তখন যারা উঁট পালন করতেন তারা একজন প্রশ্ন করে বসলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আপনি বলছেন যে রোগ ছোঁয়াচে নয় কিন্তু আমরা দেখছি যে আমাদের ওটের পাল এক পাল ওটের মধ্যে কোনো একটা ওটের যদি চুলকানি পাঁচরা শুরু হয়ে যায় তাহলে দেখি যে সব উটগুলির পরে পাঁচরা হয়ে যায় আর আপনি বলছেন রোগ ছোঁয়াচে নয় তাহলে এটা কেমনে হলো আল্লাহ রসুল সাল্লাম তাকে প্রশ্ন করলেন তুমি তো বলছো ছোঁয়াচে হয়ে যায় সবগুলি তাহলে এটা ছোঁয়াচে তাহলে সর্বপ্রথম যেটা শুরু হয়েছিল ওইটার কই থেকে আস ওখানে তো কোনো রোগ ছিল না তাহলে ওইটার কেমনে হলো ওটাও তো তাহলে ছোঁয়াচে হলে অন্যর থেকে আসা দরকার ছিল কিন্তু তা তো ছিল না কোনো সবগুলি ভালো ছিল কেমনে শুরু হয়ে গেল অতএব ছোঁয়াচে নয় আরও যদি ছোঁয়াচে হতোই তাহলে রোগীর সামনে যেই পরিবারে একজন রোগী হয়েছে তাহলে ছোঁয়াচে যদি হয়ে থাকে তাহলে অটোমেটিকভাবে সেই পরিবারের সব সদস্যই রুগী হয়ে যাওয়ার কথা যারা ডাক্তার রয়েছেন সবারই কি রুগী হয়ে যাওয়ার কথা যারা নার্স রয়েছেন বা মেডিকেল বা হাসপাতাল কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবারই রোগী হয়ে যাওয়ার কথা যদি ছোঁয়াচেই হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে না আসলে এই রোগ ছোঁয়াচে নয় আল্লাহ সুবাহ যাকে রুগী করবেন সব রুগীদের থেকে দূরে থাকলেও আল্লাহ তাকে রুগী করবেন আর যাকে আল্লাহ সুবাহ রুগী করবেন না সব রুগীর মধ্যে ঢুকে থাকলেও আল্লাহ রাবুল আলমিন তাকে রুগী করবেন না অতএব রুগীর মালিক আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে আসে প্রিয় বন্ধুরা আমাদের এই দর্শের সময় শেষ হয়ে গেছে আবার অনেকগুলি বাকি রয়েছে এই বিষয়ে ইনশাআল্লাহ বাকি দর্শে আমরা এগুলিকে পূরণ করব এগুলি সম্পন্ন করব আমরা সংক্ষিপ্ত সময়ে যেটুকু বুঝলাম তা হলো এই অধ্যায় আসছে যে মানুষ এ সমস্ত বিভিন্ন বিষয় থেকে নিজের জন্য অশোভনীয় কুলক্ষণ বা খারাপ পরিণতি এগুলি বিশ্বাস করবে এটা কখনো ঠিক নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন আমরা যেন আমাদের সুখে দুঃখে সকল বিষয়গুলি ভালো মন্দ আল্লাহ সুবাহানতালার সাথেই সম্পৃক্ত করতে পারি এবং তার কাছ থেকে এগুলি আসে এ আকিদা যেন আমরা পোষণ করতে পারি আমাদের এই ইমান যেন আমরা সঠিক করে নিতে পারি এবং এসের কি চিন্তা চেতনা ও কুসংস্কার যেগুলি রয়েছে সেই ধারণাগুলি থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant Court আটচল্লিশ Calthorpe road UK post code B one five H sort code three zero zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান